এই কথাটি একজন মানহাজ গোপনকারী বক্তা বলেছে আর একজন বেদাতি বক্তা বলেছে আর একজন একবারে কোরআন সন্ন্যার খালে সোনাসারি বক্তা বলেছে অনেক কথা আছে কি নেই আছে আপনি ও বেদাতি বক্তার রেফারেন্স না দিয়ে বা মানাজ গোপনকারী বক্তার মাধ্যমে না শিখিয়ে সহি আকিদাকে ক্লিয়ার করে যারা বর্ণনা করে তাদের বক্তব্য পেশ করে শিখান যাতে মানুষের ক্ষতির কোনো দিক নেই বুঝছেন না বুঝছেন না বাজ বা বা তাদের বক্তব্য থেকে একটা কথা শেখ সাহেব ফৌজান হাফেজাউল্লাহ তাদের বক্তব্য থেকে এটা পেশ করে দিলাম এরা সালাফি মানহাজের আলমা কেরাম তাদের বক্তব্য থেকে পেশ করলাম এই কথাটি ধরেন কোন একজন বেদাতি মানহাজের আলেম বলেছেন তাদের হাওয়ালা না দিয়ে তাদের বক্তব্য থেকে বা তাদের লিখনে থেকে আপনি কোট না করে আপনি সহিদের আলেমদের ওই কথাটি আছে ওইটা পেশ করতে পারেন আপনি যাতে মানুষের ক্ষতির আশঙ্কা নেই আল্লাহ জানা এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন